হায় ভগবান একে তো গুরুরূপে তিনি নিয়ে এসছো ব্রাহ্মণ তিনি গুরু তাকে তাকে তিনি তাকে তুমি ডেকে নিয়ে এসছো আচার্যের আসনে বসিয়েছ তারপর তুমি যজ্ঞে দীক্ষিত হয়েছ কেটে দিলে তুমি কেটে দিল রক্তপাত হাহাকার মেচে গেল দেবকুলে হায় হায় ব্রহ্মহত্যা হয়ে গেল সামান্য ব্রাহ্মণ নয় তিনি আগে বলা হয়েছে কত তেজিয়ান সঙ্গে সঙ্গে দেখছেন চারিদিক থেকে একটা বিভৎস একটা অমঙ্গলের চিহ্ন তিনি দেখতে পাচ্ছেন সে ব্রহ্মহত্যার পাপ বিভৎস দেখতে তারা করছে তাকে অত্যন্ত ভীত হয়ে পড়লেন হায় হায় কি করু ব্রহ্মহত্যা তো কোনো রকমভাবে তো পার হওয়ার কোনো রাস্তা দেখছি না ঋষিগণ বললেন ভুল তো আপনি করে ফেলেছেন যাই হোক অন্য ব্যবস্থা করা যেত আপনি আমরা কেটেই ফেললাম গলাটা একেই বলে কর্মকাণ্ড এই আলোচনা যে আমি করছি এর দ্বারা যারা ভগ শুদ্ধ ভগবত ভক্তিতে অধিষ্ঠিত নয় যারা এখনও পর্যন্ত কর্মকাণ্ডে বিশ্বাস রেখেছেন তাদের জন্য এটা বড় শিক্ষা কর্মকাণ্ডে কি ফল হয় সেটার ফলটা এখন দেখে নাও মাকড়সার জালের মতো এক কর্মকাণ্ড থেকে আরেক কর্মকাণ্ড বিস্তার হয়ে মানুষকে জালের মধ্যে জড়িয়ে ফেলে বিনাশপ্রাপ্ত করা এটা তো ইন্দ্র মহারাজ ছিলেন বলে তাই রক্ষা এ তো একে সব ঋষিমুনিরা সাহায্য করছে ঋষিমুনিরা বলে রাজন চিন্তা নেই এক কাজ করো শোনো আমি কি করবো এই ব্রহ্মহত্যা তো আমাকে বললো শোনো এই ব্রহ্মহত্যার পাপ চারটে ভাগ করে দাও ডিভিশন মানে কেই বা নেবে নেবে ভূমিকে নেওয়া হলো ভূমিকে দেয়া হলো ভূমি নিল জল নিল ভূমি কেন নিল মনে বলল ভূমি যদি খনন করা হয় দীর্ঘদিন থাকলে আপনি আপনি ভরাট হয়ে যাবে জল জলের মধ্যে বুদবুদ আকারে এসে ব্রহ্মহত্যার পাপ দেখা যায় আর বৃক্ষগণ বললেন কেটে ফেললে আবার পূর্ণ হবে ওতে আঠা যেগুলো হয় এগুলো এগুলো সব ব্যাপার ওই জন্য একাদশীর দিনে সে সব যেন একদম উচিত নয় আর মাতৃকুলে যে দেখা যায় মাসে মাসে যশিদ গণে তাদের এই অংশ ব্রহ্মহত্যার পাপের অংশ এগুলো তারা দয়া করে নিয়েছেন ইন্দ্র মহারাজের তাদের কাছে কৃতজ্ঞ থাকার কথা তাই তো ছিল না আগে ছিল না এই ইন্দ্র যখন এই ব্রহ্মহত্যা করেছেন তারপরে এই এরা মায়েরা বৃক্ষ জল এরা সব দয়া করে ইন্দ্রকে বাঁচাবার জন্য নিয়েছেন তাহলে মায়েদের কত মহিমা এরা গ্রহণ করেছেন কত কষ্ট এইভাবে পাপ নিয়ে নেওয়ার পরে ইন্দ্র তখন বেঁচ বাঁচলেন মাথা খারাপ হয়ে গেছিল কি করা যায় এদিকে এদিকে আমরা দেখলাম যে তার পিতা অর্থাৎ বিশ্বরূপের পিতা অত্যন্ত ক্ষুব্ধ হয়ে গেলেন বিশ্বরূপের পিতা এত ক্ষুব্ধ হয়ে গেলেন যদিও দেবকুলে ক্ষুব্ধ হয়ে গেলেন কি আমার ছেলেটাকে নিয়ে গেল নিয়ে গিয়ে ভালো করতে গেল তাই গলা কেটে মেরে ফেললো আমি তাদেরকে ছেড়ে দেবো নাকি বলে এবার যজ্ঞ আরম্ভ করলেন বিশাল ব্যবিচার যজ্ঞ শুরু করলেন ইন্দ্রকে নাশের জন্য যজ্ঞ শুরু করলেন এমন যজ্ঞ মানে শুরু করলেন বিরাট যজ্ঞ সেখানে খালি মন্ত্রতে বলছেন ইন্দ্র শত্রু বিভধ্বস্ব মাম চিরম জহি বিদ্বিষম ইন্দ্রসত্তু বিবাহস ইন্দ্রসত্তু ইন্দ্রের শত্রু এই কথা বলার উদ্দেশ্য ছিল তো ইন্দ্রের শত্রু এই কথা বলা উচিত ছিল এখন কাকে কর্মকাণ্ড বলে এইটাই শিক্ষণীয় মন্ত্র উচ্চারণ করতে গিয়ে মন্ত্র আগে পিছিয়ে উড়ে গেছে উচ্চারণ আগে পিছিয়ে তাতে মানে এই দাঁড়িয়েছে হ্যাঁ যে ইন্দ্র যে ব্যক্তির শত্রু সেই ইন্দ্র বর্ধিত ইন্দ্র শত্রু ইন্দ্রই যে শত্রু এর শত্রু আমার সে বর্ধিত হোক মানে এটা এরম হয়ে গেছে আমি একটা উদাহরণ দিয়েছিলাম পূর্বে আপনাদের মনে আছে কি না জানি না এই উদাহরণটা লোকে খুব বুঝতে পারে একটা ধনী ব্যক্তি প্রচণ্ড ধনী ব্যক্তি সে ধনী ব্যক্তি মারোয়ারি তিনি এবার একটা চাকরকে রেখেছেন সেই দারোয়ান গেটে সবসময় বলা রয়েছে আলতু ফালতু লোক যেন না ঢোকে এখন কোথায় কিভাবে যে অন্যমনস্ক হয়ে সে একটা চোর ঢুকে গেছে দিয়ে সেখান থেকে চুরি করেছে কিছু করে নিয়ে যখন পালাচ্ছে মালিক তখন হন্তদন্ত মোটা এমনি হন্তদন্ত বেরিয়ে এসে ওপর পাঁচিল থেকে চাকরকে বলছে এমন সে হিন্দিতেই বলছে যে সে বলতে গিয়ে সে তোতলা বলতে গিয়ে তার ভাষাটা এমন হয়ে গেছে বলতে চাইছে রোকো মাজ্জানে মাজ্জানে দো রোকো মাজ্জানে দো এটা বলতে রোকোমা জানে দো এটা বলে দিয়েছে খালে আগে পরে উচ্চারণটা হয়ে গেছে ওই রোকোমার জানে তো ওইটা আগে পরে উচ্চারণ হয়ে গেছে চাকর ছেড়ে দিয়েছে দেখতে দৌড়াচ্ছে মালিক বলছে রোকোমার জানে তো তারপরে তো হেই মারে সেই মারে এক তুক তুক তুক কেউ জানে দিয়া বলে আপনি বলা इसलिए हम জানে দিয়া আপনি বলেছেন আমি জানি দি কই বললাম বলে আপনি বললেন তো রক্ষমাত জানে তো বলে দিয়েছে ঠিক সেরকম আমাদের সংস্কৃত উচ্চারণে কোনো মন্ত্রকে খুব অনেকক্ষণ ধরে উচ্চারণ করে প্লুত স্বর বলা হয় ওটাকে প্লুত কোনোকে হর্ষ অর্থাৎ অত্যন্ত অল্প অল্প উচ্চারণ করে ছেড়ে দিতে হবে বিভিন্ন শব্দের উচ্চারণের স্থান আছে আমি বলেছিলাম বর্ণ অক্ষরগুলো যে বর্ণগুলো আমরা পড়াশোনা করে ছোটোবেলা থেকে শিখেছি অ আ ক এগুলো কণ্ঠবর্ণ এগুলোকে বলে অ আ ক খ গ এগুলো হচ্ছে কি কণ্ঠবর্ণ কণ্ঠ থেকে অ এখান থেকে আসে এইভাবে কণ্ঠবর্ণ আছে কণ্ঠ তালু আছে দন্ত অষ্ট আছে দন্ত এবং দন্ত এবং অষ্ট এর মাঝে বায়ুকে পরিচালিত করে উচ্চারিত হয় এবার সাইন্টিফিক ব্যাপার বিজ্ঞান ভিত্তিক নারায়ণ অদ্ভুত বর্ণক্রমাহা এইখানে এই জন্য এই শব্দটা একটু ভুল হয়ে গেছে উচ্চারণে ইন্দ্র সত্র বিবর্ধস্ব এই কথা বলা উচিত ছিল আর উচ্চারণে এদিক ওদিক হয়ে যে ইন্দ্র যে ইন্দ্র যে তুমি শত্রু সে বিদ্রোহ সে বড় হয়ে যাও তার শক্তি বাড়ুক হয়ে গেছে উল্টো এর ফলে কি হয়েছে ইন্দ্রকে নাশ করবার মতো পুত্র জন্মগ্রহণের জন্যই তিনি যদিও এইভাবে অবিচারযোগ্য করেছিলেন হয়ে গেল উল্টো অর্থাৎ একটা বিশাল দৈত্যের মতো একটা অসুর জন্মগ্রহণ করলো দৈত্য বিশাল দৈত্য মানে অসুর জন্মগ্রহণ করলো তার নাম হলো বৃত্তাসুর বৃত্তাসুর যজ্ঞের মধ্যে এরম ভাই জন্মগ্রহণ করার সঙ্গে তার মাথা প্রায় মেঘেতে ঠেকছে মেঘগুলো এরম উড়ে যাচ্ছে এরকম লম্বা এক একটা এরকম পা ফেলে যখন চলবে তখন হাতি ঘোড়া সব চেপটে যাচ্ছে বলে বাপ রে কি জন্মগ্রহণ হলো রে বাবা ইন্দ্রের মাথা খারাপ বলে আমি কি করব এই সর্বনাশ এই জন্ম এর সঙ্গে তো আমি লড়াই করবো কি করে এখন লড়াই করতেই হবে এখন লড়াই লেগে গেল বিশাল আমার ভাইকে মেরেছে কে ভাই বিত্তাসুরের ভাই তো হলো কেন বাবা তো যোগ্য করেছে যজ্ঞেতে এই ছেলে হয়েছে তো এটাও তো তারই ছেলে আমার ভাইকে মেরেছে হ্যাঁ ঠিক আছে এইবার এবার দেবাসুরের মধ্যে বিরাট সংগ্রাম লেগে গেল দেবতারা সব ল্যাজ উল্টে দৌড়াবার চেষ্টা করে পালাবা কে কে লড়বে তার সঙ্গে হা করে আমি যখন হা করছেন তখন সব মুখের মধ্যে চলে আসছে সব ওরি বাপ রে বাপ এমন জীবটা এখন করবে না মুশকিল বিরাট ব্যাপার ভয়েতে সব আঁতকে উঠছে ইন্দু বলছে এই কাপুরুষের মধ্যে পালাচ্ছ কেন রাখো তুমি তুমি লড়াই করো এইভাবে সব লড়াই হচ্ছে আর ইন্দ্র মহারাজ এবার পরাক্রম নারায়ণ কবচ পেয়েছেন বিরাট যুদ্ধ লেগে গেছে নারায়ণ কবচ পেয়েছেন তাকেও মারা সম্ভব না নারায়ণ কবচে অলে বলশালী হয়েছেন এই কবচের বলে দেব সৈন্যগণকে একঠা করে তাদেরকে শক্তি সঞ্চার করে বলে লড়াই কর বেটা পালাচ্ছি সব লড়াই লড়াই করতে করতে এবার দেখো অসুর অসুরের যে সমস্ত যে লড়াই করতে যারা আছে তারা পালাচ্ছে বৃত্তাসুর বলছে এই তুই যে পালাচ্ছিস তোরা তোদের শরীর কি চিরকাল থাকবে বেটা বৃত্তাসুর আমরা বলছি এই তোরা যে পালাচ্ছিস কাপুরুষের মতো ফিরে দাঁড়া যুদ্ধক্ষেত্রে পালাচ্ছিস যে তোর শরীরটা কি থাকবে নাকি যাবেই তো যুদ্ধক্ষেত্রে প্রাণ দিলে বরঞ্চ মহান গতি হবে বুঝাচ্ছেন কিন্তু কে শোনে <coughs> এইভাবে বিত্তাসুরের সঙ্গে বিরাট লড়াই বেঁধে গেল অসম্ভব লড়াই লড়াই বাঁধার পরে দেবতা দেখলেন এভাবে তো জয় করা যাবে না বৃত্তাসুরকে কিছুতেই মারা যাচ্ছেন বৃত্তাসুরের সঙ্গে লড়াই হলে কী হবে বৃত্তাসুরকে কিছু করতে পারছেন তখন অত্যন্ত চিন্তিত হয়ে দেবতাগণ সব দেবতারা ভগবানের স্তব শুরু করলেন দেবতাদের মধ্যে একটা ভালো লক্ষণ আছে সেটা কি ওরা ভুলভাল করুক যা খুশি করুক করতেই পারে কিন্তু করলে পরেও তারা যখনই কোনো বিপদ আসে কোনো জায়গায় স্মরণ না হয় সাক্ষাৎ ভগবানের স্মরণে যায় এই গুণটা আপনারা শিখবেন এ একটা মহান গুণ তাহলে যে কোনো বিপদ আছে ভুলভাল করেছে অন্যায় কেউ সব করেছে কিন্তু যখনই বিপদ আছে ভগবানের স্মরণে আর কাউর কাছে যায় না করলে এই এই শিক্ষাটা শিখলে লাভবান হবে কারণ কি এর দ্বারা ভগবানে ঐকান্তিক শরণাগতি সিদ্ধ হবে না হলো খা যেমন অকাম সর্বকাম বা মোক্ষকাম তাহতি তীব্রেণ ভক্তি যোগানো যায় বলা আছে এখানে ভগবানকে আরাধনা করছেন নারায়ণকে দেবগণ উঁচু নমস্তে যায় বয়সে উততে নমঃ নমস্তে হি নমস্তে হি অস্ত চক্রায় নমঃ পুরু নমঃ হুতয়ে বলছেন नमस्ते यज्ञ विरजायो वयसे उत ते नम नमस्ते ही अस्तचक्रायो नम सुहूत पुरुहूतईर तब जत्ते गतीनाम परम ईशितु परमं पदम नारवाचीनो विसर्गस्यो धातोर्वेदितुम अर्हति ओ नमस्ते अस्तु भगवन्नारायण वासुदेवादिपुरुषः महापुरुषः परम परममङ्गलो परम कारुणिको केवलो जगदाधारो लोकनाथो सर्वेश्वरो लक्ष्मीनाथो परमहंसो परिव्राजकै পরমেণ আত্মো যোগ সমাধিনা পরিভাবিত পরিস্ফুট পরমহংসধর্মেণ উদ্ঘাটিত তমহ কবাটোদ্বারে চিত্তে অপাবৃত আত্মলোকে স্বয়ং উপলব্ধ নিজ সুখানুভব ভবান দুরববোধ ইব তবায়ম বিহারো যোগো যদ অসরণ অশরীর ইদম অনবেক্ষিতাস্ম অস্মৎ সমবায়ু আত্মনৈবা ক্রিয়মানেন সগুণম অগুণ সৃজসি পাসি হরসি এইভাবে <clears throat> ভগবান নারায়ণের স্তব করতে থাকবেন ভগবান এইভাবে অনেক স্তব এই সমস্ত অপূর্ব এসব পড়লে আনন্দ লাগে বেদপাঠের মতো লাগবে সময় কই এই করতে করতে ভগবান সন্তুষ্ট হল ভগবান বলছে প্রীত হম বো অসুরশ্রেষ্ঠা মধুপস্থান বিদ্বয়া আত্মৈশ্বর্য স্মৃতিহি পুংসাম ভক্তিশ্চৈব জয়াময়ী কিং দুরাপন ময়ী প্রীতে তথাপি বিভুদর সভা ময়ে কান্তমতির নান্য নান্যত মত্ত বাঞ্ছিত তত্ত্ববিদ বলছেন ভগবান বলছেন হে দেবশ্রেষ্ঠগণ তোমাদের এই স্তোত্রের জ্ঞানে আমি প্রীত হয়েছি যার দ্বারা আরতি আরতি সহ্য স্মৃতি আরতির সৌর্য স্মৃতি ও আমাতে ভক্তি হয়ে থাকে তোমরা স্তুতি করেছ আমি প্রসন্ন হলে মানুষের কি অপ্রাপ্য থেকে থাকে যাই হোক শোনো যাই হোক অনেক কথা বলি না ভগবান তা তো ভদ্রম্ব ভগবান অর্থাৎ হে ইন্দ্র তোমার মঙ্গলোক শোনো ভগবান তাত ভদ্রম্ব দধ্যঞ্চম ঋষি সত্যমহা বিদ্যা ব্রত তপহ স্বারম গাত্রম যাচত মাচিরম শীঘ্রই যাও দদিচি রিচি তপস্যা বল বীর্যে অত্যন্ত শ্রেষ্ঠ তপস্যায় বিদ্যাতে ব্রহ্মবিদ্যা তার কাছে যাও গিয়ে তার শরীরটাকে চাও শরীরটাকে চেয়ে বললো আপনার শরীরটা দিন কি করব বলে তা শরীরের দ্বারা স বা অধিকত দধ্যং দধ্যম অশ্বিভ্যাম ব্রহ্ম নিষ্কল ইয়দবা অশ্বশির নাম তয় অরমতাম ব্যাধাত তার নাম অশ্বশির ছিল তার তার নাম অশ্বশির কেন হলো বলে অশ্বশির এই জন্য হয়েছিল কোনো এক সময়তে স্বর্গের যে চিকিৎসা করেন অশ্বিনী কুমারোদ্বয় তার কাছে গিয়ে এই ব্রহ্মবিদ্যা চেয়েছিলেন সেখানে ইন্দ্র কোনোমতে জানতে পেরে ঋষিকে এলে সাবধান করে দিলেন ঋষিকে বললেন খবরদার এরা কিন্তু ডাক্তার জাতিতে বৈদ্য এদেরকে এইসব বিদ্যা বিদ্যা দেবেন না আর যদি দেন কিন্তু আপনার গলা কেটে দেবো ইন্দ্র এসে ধমকে গেল তা দেখো স্বর্গে তো এরকম ধমক চলে ধমকে গেল ঋষির কাছে যখন অশ্বিনী কুমার দেহরে বলে আমি কি করব ইন্দ্রে এসে ধমকে গেছে ইন্দ্র বলেছে দিতে নিষেধ করে বললা ঋষি আপনার কোনো চিন্তা নেই আপনি যখন আমাদেরকে এই বিদ্যা দান করবেন তখন আপনাকে এক কাজ করব আমরা অশ্বশির করে দেবো ঘোড়ার শির গলাটা কেটে আবার যখন আমরা চলে যাব আপনাকে প্রচুর দক্ষিণা দিয়ে যাব আর তার সঙ্গে অশ্বশিরটা সরিয়ে দিয়ে আবার আসল শির করে দেবো আর তা কী হবে তা আপনার দেবতার ইন্দ্রের আদেশটা পালন অবহেলা হবে না আর কে কী করতে পারে ঠিক আছে এইভাবে দিয়েছিলেন এইভাবে তার নাম অশ্বশির হয়েছিল যাই হোক তাহলে এইবার সেই সেই ঋষির শরীরকে যাচনা করলো দেবা তারা গিয়ে নানা রকম প্রার্থনা করলো এক মহাপুরুষের কি বা কি বা দান না করতে পারে এক মহাপুরুষ আপনার মতো এত তেজিয়ান ব্যক্তি সাধু সে জগৎবাসীর মঙ্গলের জন্য যা চাই তাই দান করতে পারে আপনার মতো ব্যক্তি কি না দান করতে পারে আমরা আপনার কাছে আপনার শরীর চাইতে এসেছিলাম আমরা বড় সংকটে পড়েছি যদি দেন আর তাহলে এই শরীর থেকে কি করবেন বজ্র তৈরি করবেন এই শরীর থেকে বজ্র তৈরি করবেন সেই বজ্রই হলো একমাত্র সেই বৃত্তাসুরকে মারতে পারে এছাড়া কোনো কিছুর দ্বারা আর মারা সম্ভব নয় তা দেখো কিরমভাবে কর্মকাণ্ডে জড়িয়ে পড়ল দেবরাজ বৃহস্পতিকে অবমাননা দেবগুরু বৃহস্পতিকে অবমাননা করার জন্য একের পর এক এই জন্য কর্ম কর্মকাণ্ডের শৃঙ্খল বড় ভয়ঙ্কর একটা কর্মকাণ্ড করবে এটা সমাধানের জন্য কর্মকাণ্ড করলে করে দেবে আর একটা কর্মকাণ্ডে জড়িয়ে পড়লে কর্মকাণ্ডের কোনো দিন কোনো শেষ নাই এটা শিক্ষা করার জন্য এটা ভালো করে মাথায় রাখতে হয় এইভাবে যখন তার শরীরকে ভিক্ষা মেঘে নিয়ে এলো নিয়ে এসে যখন ভালো করে সানিত করে বিশ্বাকর্ম দ্বারা এবার তৈরি করলো কি বজ্র তৈরি বজ্র তৈরি করে এবার সমস্ত আবার লড়াই শুরু দেবতারা আবার শক্তি সঞ্চয় করে মা লড়াই শুরু করলে একেবারে দুম দাক্কা লড়াই শুরু করে দেব অসুরের মধ্যে বিশাল সংগ্রাম মানে নর্মদা নর্মদা নর্মদা নর্মদা নদীর তীরেতে বিশাল সংগ্রাম শুরু হলো সে মানে বিভৎস সংগ্রাম সংগ্রাম মানে বন্ধ হয় না চলছে তো চলছে কেউ কাউকে পরাজয় করতে পারেন না কিন্তু দেব এবার দেবরাজ ইন্দ্র যেহেতু এবার বজ্র নিয়ে এসছেন আর চিন্তা কিছু নেই বজ্রের দ্বারা সানিতে এবার লড়াই নেমেছেন একে অপরকে সাবধান করছেন এইসব বিভিন্ন বলছেন এখানে ইন্দ্রকে বলছেন ইন্দ্র এই যে দুর্বল অসুরগুলোকে তুমি মারছো এটা তোমার পক্ষে কি যারা ভীত যারা পালাচ্ছে তাদেরকে মারা কি বীরের কাজ নাকি যদি ক্ষমতা দেয় আমার সামনে দাঁড়াও যদি গ্রাম্য সুখে তোমার স্পৃহা না থাকে বাবা কত বড় কথা কথাটা কত গুপ্ত কথা কত তত্ত্ব সিদ্ধান্ত যদি গ্রাম্য সুখে যদি গ্রাম্য সুখে লোভ না থাকে তাহলে আমার সামনে দাঁড়াও দেখি তার মানে কি হলো কথাটার মানে কি আমরা সাধারণভাবে বলতে যদি ক্ষমতা থাকে সামনে দাঁড়া কিন্তু কথাটার মানে কি হলো যদি গ্রাম্য তোকে গ্রাম্য সুখে স্পৃহা না থাকে তাহলে আমার সামনে দাঁড়া অর্থাৎ গ্রাম্য সুখ বলে বিষয়টা যদি তোমার জীবন থেকে চলে গিয়ে থাকে তারই তোমাকে বীর বলবো তা না তুমি বীর নও আমার সামনে দাঁড়াও গ্রাম্য সুখ থাকা মানে একটু আগে আমি শুরু করেছিলাম কি শ্লোক দিয়ে শুরু করেছিলেন যখন जत्रोत्तम शोक गुणानुवाद प्रस्तूयते गम्य कथा विघात निषेव्यम मनोधीनम मतिम सतीम यक्षति वासुदेव यत्रोत्तम शोक गुणानुवाद प्रस्तुयते ग्राम कथा विघात ग्राम्य प्रसंग जैसे जीवन नहीं তারাই साधु और ग्राम्य प्रसंग जैसे नहीं তার সঙ্গে আরও গোপন সিদ্ধান্ত বলা যদি মনে করবেন গ্রাম্য সিদ্ধান্ত নেই তারই সাধু আপনি বলেছেন না তার সঙ্গে আরেকটা কথা বলেছি গ্রাম্য সুখে স্পৃহা নেই তার সঙ্গে ভগবানের অনুরক্তি দুটো কথা কেন গ্রাম্য সুখ চলে গেলে অনেকে নির্বিশেষবাদী ব্রহ্মবাদী হতে পারে ওই জন্য আমার কথা ভুল হয়ে যাবে বলে মহারাজ এসব বলে গেছে মুশকিল হয়ে যাবে প্রত্যেকটা কথা মেপে বলতে হবে তাহলে দেখে গেল বলছেন আমার সামনে দাঁড়াও যদি গ্রাম্য সুখে তোমার সুখ না থাকে অগ্রে তিষ্ঠত মাত্র মেয়ে নচেত গ্রাম্য সুখে স্পৃহা তোমার যদি গ্রাম্য সুখে কোনো সুখ স্পৃহা না থাকে তুমি যদি ভোগ বিলাসের অতীত হয়ে থাকো কামুক ব্যক্তি দুর্বল আমার সামনে আসো এইভাবে বৃত্তাসুরে হুঙ্কার করে বলছেন এইভাবে সমস্ত লড়াই করতে করতে করতে বিভৎস বৃত্তাসুর এবার বলছেন তোমাকে আমি ছেড়ে দেব তুমি হচ্ছে রিপুরিয় তুমি হচ্ছে শত্রু তুমি ব্রহ্মহা একদিকে তুমি ব্রহ্ম হত্যা করেছো তার উপর সে আমার ভাই ছিল সে ভাতৃহা আবার গুরু রূপে তুমি তাকে গ্রহণ করেছো তিনটে প্রতিশোধ নেবো তোমাকে আজকে দেখো আমার সুলের দ্বারা মচ্ছুল নির্ভিন্ন দৃশ্যত হ্যাঁ হৃদা চিরাত তোমার হৃদয় বিদীর্ণ করে দেবো সুলের দ্বারা দেখ এবার কোথায় পালাবে তুমি এইভাবে বিরাট লড়াই এবং আর সঙ্গে সঙ্গে তার গুরুদেব কার গুরুদেবকে বৃত্তাসুরের গুরুদেব হলো শঙ্কর্ষণ কি করে হলো সেই ঘটনাটা একটু পরেই বলবো বৃত্তাসুর শঙ্কর্ষণকে যাচ্ছেন অহম সমাধায় মন যথাহম শঙ্কর্ষণস্তৎ চরণারবিন্দে রং হো লুলুত তদ্বজ্ররং হো লুলিত গ্রাম্য গতিম মুনের ইয়ামি অপবিদ্ধ লোক আহা মুনি ঋষিরা যে পথ প্রাপ্ত হয় আমি সেই পথ প্রাপ্ত হব শঙ্কর শঙ্কস্বরে জয় এই তোমার বজ্র তুমি মারো আমি ভীত নই কোথায় বজ্র মারো বজ্র মারো আমার দিকে বৃত্তাসুর যেসব উপদেশ করছেন জগতে কেউ এই সব উপদেশ এড়িয়ে যেতে পারবে না ভাগবতী মহাপুরাণ মানেই বৃত্তাসুরের কথা ইটস এ মাস্ট বলতেই হবে ভাগবতের লক্ষণ বলে যে ভাগবত কাকে বলে বলে যেখানে বৃত্তাসুরের পদের প্রসঙ্গ আছে যেখানে প্রহ্লাদ নিঃসিংহে বৃত্তাসুরের কথা বলাই আছে বৃত্তাসুর বাদ দিলে হবে না পুংসাম কান্ত ধিয়াম সকানাম যাসম পদোদি বিভূম রসায়াম नाराति देश उद्वेग आधीर मदह कलीर व्यासनम संप्रयास की बोलचेन <clears throat> पुंसाम किलैकांत धीयाम सकाना जासम पदो देवी भूमो रसायम नाराति जद्देश उद्वेग आधीर মদহ কলির্ব্যাসনম সম্প্রয়াস কি বলছেন ভগবান যাদেরকে বাস্তব কৃপা করে ইন্দ্র শুনে রাখো যাদেরকে ভগবান বাস্তব কৃপা করে জড় সংসারের নোংরা জিনিসগুলো দেয় না আর যদি আমাকে ঐশ্বর্য দিত আমার ভাগবত পাঠ ঘুচে যেত <laughs> সারাদিন ওই চিন্তা হ্যাঁ শিষ্যরা নোংরামো করবে ওই চিন্তা কোথায় কি মঠ করেছি ওই চিন্তা সারাদিন ওই টাকা কোথায় ডোনেশন আসবে ওখানে ভান্ডারা হবে এমন চিন্তা নেই মাথা নেই তো মাথা ব্যথা নেই মাথা থাকলে এই মাথা ব্যথা মাথা নেই তো মাথা নেই কোনোদিন মাথা ব্যথা হয় না আমার একদম পরিষ্কার পুংসাম কিলেই কান্ত দিয়াম সকানাম বলছেন ভগবান যাকে আপন বোধ করেন তাকে জড় সংসারের ক্ষুদ্র বস্তু দেন না পুংসাম কিলৈকান্ত ধিয়াম সকানম যা সম্পদ দিবি ভূমৌ রসায়ম যারা স্বর্গমত্ত রসাতলে যেসব অনন্ত ঐশ্বর্য আছে অনেক ঐশ্বর্য সেইগুলো ভগবান নিজেজনকে দেন না কেন তাতে উদ্বেগ হবে আমার ভক্তের উদ্বেগ হবে খাচ্ছে তাচ্ছে ভালো মাদুগুরি করে একটু আপেল দিল একটু রুটি দিল ভালোই আছে খাওয়া তো কম নেই হ্যাঁ বিকার এইসব ঝামেলা জড়ি কি দরকার সে বলছেন নরাতি উদ্বেগ দেশ উদ্বেগ আধির মদাহা করির বাস সর্বোপরি কী হবে ঐশ্বর্য আদর সঙ্গে সঙ্গে এর ঐশ্বর্য লড়াই এই টাকাটা মহারাজের এই জমিটা আমি কি করে কেড়ে নেবো লড়াই বা কোর্ট কামারি কে সব চল এইভাবে বলছেন যে যাকে ভগবান কৃপা করেন তাকে এই সমস্ত সামান্য জিনিস সহসা দেন না তবে যেসব কথা আমি প্রথমেই শুরু করেছিলাম শুরুতে বলে রেখেছি এই প্রসঙ্গ আসবে বলে আগে থেকে গোড়াটা মেনে রেখেছি সেটা কি প্রহ্লাদ মহারাজ ধ্রুব মহারাজ অম্বরীশ মহারাজ পৃথু মহারাজ জনক মহারাজ এদের কেসটা এক্সেপশনাল কেস এদের কেসটা সবার সঙ্গে তুলনীয় নয় এদের মাথা খারাপ হয় নাই এদের ওপর ভগবানের অশেষ এ বলে গেছেন তো আর কিছু হবে না আর একটা শ্লোকের ব্যাখ্যা হলো না সেটা কালকে সকালে আমি করব এখনো সেইটাতে বিচার করে বহুপাদের কি সূক্ষ্ম বিচার পরস্বভাব कर्माणी ন প্রশংসা ন গর্হেত বিশ্বমেকাত্মকন পশ্চন প্রকৃতি পুরুষেণ চ সকালে এটা ব্যাখ্যা করো এখন হবে না দেরি হয়ে যাবে এখানে ভালো করে বলছেন শঙ্করসনের কাছে এরকম হাত জোর করে বিত্তাসু প্রার্থনা করছেন অহম হরে তব পাদৈক মূল দাসানুদাস ভবিতাস্মি ভূয় মনহ স্মরে তাসু পতের গুণানাম ঘৃণিত বা কর্ম করো তুকায় অহম হরে তব পাদৈকমূল দাসানুদাস ভবিতাস্মি ভূয় হে শঙ্করসন হে গুরুদেব হে প্রভু তোমার চরণের দাসের দাসের দাস আমাকে বল আমার এই অভিলাষ তাহলে কি তিনি বৈষ্ণব নয় হরে তো অসুর দেখছি কিন্তু ভেতরে বৈষ্ণবতা বৈষ্ণব বৈষ্ণবতা যে স্বরূপের ধর্ম এটা অভিশাপে হয়েছে তার অসূর্জনীটা অভিশাপে হয়েছে কিন্তু স্বরূপের ধর্ম হচ্ছে বৈষ্ণবতা প্রকাশ পেয়ে গেছে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় ফলে পরিচয় অহম হরে তব পাদৈক মূল দাসানুদাস ভবিতাস্মি ভূয় মনহ স্মারে তাস পতের নাম গৃণিত বাঘ কর্ম করতুকায় আমার মনটা যেন ভগবানের চরণ কমলের গুণাবলী স্মরণ করতে যায় মন আর ঘৃণিত বাক তোমার গুণগান করতে যেমন আমার বাক্য ব্যয় হয় আমার শরীর যেন তোমার কর্ম করার জন্য ব্যস্ত থাকে তারপর পশু বাক্যে হয়ে থাকি স্বর্গে বা নিরয়ে তব ভক্তি রহু ভক্তি বেনোদ হৃদয় ননাক পৃষ্ঠম নচসা ননা সার্বভৌম বেরিয়ে গেছে কেন যে অন্য অন্য জায়গায় সার্বভৌমই আছে ওই জন্য পাঠ করতে গিয়ে আমার প্রথমেই সার্বভৌম বেরিয়ে গেছে ননাক পৃষ্ঠম ন পা ন চ পারমেষ্টম ন সার্বভৌমম নরসাধিপত্যম ন যোগ সিদ্ধির অপুনর্ভবম বা সমঞ্জস হত্বাবিরহজ কাঙ্ক্ষে ননাক পৃষ্ঠম ন চ পারমেষ্টম ন সার্বভৌমম নরসাধিপত্যম न योग सिद्धिरपुनर्भवम वा समंजस त्वा विरह अजात पक्ष मतरम खग स्तन्यम यथा वत्सतर क्षुदार्ता प्रियम प्रियव वसितम विषान्या मन अरविंद दीक्षिता मम उत्तम श्लोक जने सुसक्षम সংসার চক্রে ভ্রমত সকর্মভি তন্মায়াত্মাত্ম যারদার গৃহেশু আসক্ত চিত্তস্ব ননাভ ননাত ভূয়াত কত সুন্দর পরম ভক্ত পরম ভক্ত না হলে এসব কথা কোনোদিন আসতে পারে না এই শব্দগুলো আসে ভগবান আহা আমি স্বর্গের আধিপত্য চাই না হে প্রভু পারামেষ্টি ব্রহ্মার পথ চাই না সার্বভৌম পথ চাই না কিচ্ছু চাই না আর মনে করো আঠেরো রকম যোগসিদ্ধি কিচ্ছু চাই না আমি কিছু চাই না আমি কেবল তোমার বিরহ যন্ত্রণাকে কাঁদতে চাই প্রভু তুমি আমার এই অনুভব আমি করতে চাই অজাত পক্ষাইব মাতরং খগা পাখির ছোট ছোট ছানাগুলো চি চি করে মা কখন এসে একটু কি নিয়ে এলো একটু মুখে দিয়ে দিল খেয়ে আওয়া চি চি মা কই মা কই কাঁদছে অজাত পক্ষাইব মাতারং খাগা যে পাখিগুলো ডানা হয়নি উঠতে পারে না মা এনে দিলে খাবে বলে থাকে আস্তন্নম যথা বৎস তারাহা ক্ষুধার্তা যেমন বাছুরটা মা মা করে মার কাছে কখন ছেড়ে দেবে দড়িটা খালি ছেড়ে দিলে এলো চ করে তীরের গতিতে গিয়ে মায়ের স্তনে দিকে খেতাম কি ভালোবাসা ও মায়ের কাছে যাবে আর যেতে দেবে না ওরা দুধের ব্যবসা করে কষাই যেতে দেবে না এই আটকে রেখে দুধ খেয়ে নেবে কিন্তু স্বাস্থ্যের বিচার হলো বাচ্চার মায়ের দুধেতে বাচ্চার সর্বে সর্বশ্রেষ্ঠ অধিকার সে খাওয়ার পর যদি বাঁচে তো তুমি খাবে তা না তোমার অধপতন হবে ওই জন্য গৌপালন করা যার ঠিকানি কথা না সমস্ত স্বাস্থ্যের বিচার বুঝে নিয়ে তারপর গৌ পালন করা উচিত আর গৌপালন করলে তার মঙ্গল অবধারিত যে আদর করবে নিজের মায়ের থেকে অধিক জড়িয়ে ধরে চুমু খাবে আদর করবে ঘাস খাওয়া কে কী কী খেতে ভালোবাসে কখন জল যদি কে করে তার অবধারিত মঙ্গল তার মঙ্গল কোনোদিন আটকাতে পারবে না গোমাতার সেবা তদীয় বস্তু কৃষ্ণ যা সেবা করেছে গোমাতা সেবা কৃষ্ণ নিজে করেছে আর আর বেশি কথা কি বলবো কৃষ্ণ নিজে করেছেন এই বৃন্দাদেবীর সেবা তুলসীর সেবা গঙ্গা যমুনা সরস্বতী ভাগবত ভক্তবৃন্দ গোমাতা এগুলো সব তদীয় বস্তু গঙ্গাতার সেবা করলে বিশেষ ফল কৃষ্ণপ্রাপ্তিও হয়ে যায় এসব অনেক ঘটনা আছে এসব বলে লাভ নেই ননাক পৃষ্ঠম নচপা রমেষ্ঠম ইত্যাদি সব কথা হয়ে গেছে अभज অজাত পক্ষ एवं মাতরম खगा स्तन्नम यथा বৎসতারাহা ক্ষুধার্তা এইসব উদাহরণ গেল একটা বাছুর যেমন চিৎকার করছে মার কাছে কখন যে খিদে পেয়েছে বড় যেতে দিচ্ছে না প্রিয়ম প্রিয়েব বসিতম বিষান্যা প্রিয়া প্রিয় একে অপরের থেকে দূরে চলে গেছে কেউ কাউকে ছাড়া থাকতে পারে না অনেক দূরে চলে গেছে অনেক আমাদের সঙ্গে আমাদের তো আমাদের তো ভগবানের ইচ্ছায় যেতে হয় সবসময় বিভিন্ন যদিও বৃন্দাবন আদি বেশি যায় অন্য অন্য জায়গায় সবসময় ডাকলেও যায় বিদেশ তো কোনো মতেই যায় তো কোনো প্রসঙ্গেই আসে বাংলাদেশও নয় যাই হোক এসব কথা নয় এই ভারতের মধ্যেই বৃন্দাবন আদি সেই সময় কখনো কখনো সৈনিকদের সঙ্গে দেখা হয় সৈনিক মানে যারা হ্যাঁ কিংবা আমি যে হিমালয়ের বিভিন্ন স্থানে গেছি সেই সময় ওরা খুব যত্ন করে মহারাজিয়া ইয়ে ওখানে ঢোকা নিষেধ লেখা আছে প্রহিবিটেড জম তথাপি ওদের যে হেড আছে বলছে মহারাজ আপনাকে ডাকছে যান আমি কি করব ওদের ওখানে ঢোকা নিষেধ সিক্রেট সিক্রেট জায়গা ওরা এখন আমাকে ডোর করে ডাকছে আমি ঢুকে বললাম ঢুকে বলবো টেন্টে বসে বিভিন্ন রকম গল্প অনেক কথা সেসব গলার পর আবার মহারাজ জানে টাইমে প্রসাদ দেখে জানা ও বদ্রীনারায়ণ যাচ্ছে বদ্রীনারায়ণ থেকে ব্যাসগুফা এইসব সহস্র ধারা নেপা চীনের বর্ডার বলে সে যাওয়ার সময় প্রসাদ দিয়ে যাবেন ঠিক আছে ভালোবাসে ওদের সঙ্গে সমস্ত এইসব কথাগুলো হয় বলে সবে ওদের বিয়ে হয়েছে ওই গেল মাসে বিয়ে হয়েছে আর সরকারের নিয়ম সে ডিউটিতে জয়েন করতে হবে বিয়ে হয়েছে চলে এসছে মনটা বিষণ্ন পত্নীকে ছেড়ে রেখে এসছে কখন কবে আবার ছুটি পাবে তো আমি মনে মনে চিন্তা করি যখনই এসব ঘটনা ঘটে স্বাস্থ্যের বিচারের সঙ্গে এগুলোকে মেলাই মনে মনে বিবেকের সঙ্গে বলে কথাটা কেমন হলো ঠিক এরম কথাটা ওখানে আছে প্রিয়াম প্রিয় বসেতম বিষণ্না মনহ অরবিন্দ আক্ষ দিদিক্ষেতাম হে অরবিন্দ আক্ষ হে পদ্মপলাশ রোচন আমার তোমাকে দেখবার ইচ্ছা হচ্ছে বড় যেমন একটা ছোট পাখিচ্ছানা মাকে দেখতে ইচ্ছে করে যেমন একটা বাছুর যেমন মার কাছে যেতে চায় যেমন প্রিয়া প্রিয়ের থেকে অত্যন্ত দূরে থেকে বিষণ্ন অবদানে পড়ে সবচেয়ে ভালো এক্সেলেন্ট উদাহরণ দিয়েছেন কবি কালিদাস মেঘদূত নামক যে কাব্য আছে তার মধ্যে মেঘকে এই মেঘকে মেঘকে দুধ করে পাঠাচ্ছেন এখানে যক্ষ এখানে মেঘকে প্রার্থনা হে মেঘ আমার প্রিয়া আজকে এই পূর্ণিমার রাত্রে হয়তো সেই যেখানে আমাদের জায়গা আর কি আজকে তো তিনি তো দূরে আছেন ওখানে প্রিয়া নিশ্চয়ই আজকে তোমার দিকে তাকাচ্ছে চন্দ্রমাকে বলছে আর চন্দ্রমা তোমার দিকে তাকাচ্ছে আমিও তোমার দিকে তাকালাম দুজনে মিলন হলো এইভাবে আবার মেঘকে দুধ করে পারে মেঘ তুমি যাও আমার প্রিয়াকে এই কথা বলে দিও আজ সে বিষণ্ন হয়ে সেখানে বিষণ্ন হয়ে পড়ে রয়েছেন এইভাবে মেঘদূত কাব্যে বড় অদ্ভুত অদ্ভুত প্রসঙ্গ আছে যদি এগুলো আপনাদের পড়া উচিত নয় এগুলো জড় কাব্য আপনাদের এসব পড়ার কোনো প্রয়োজনে আমি উদাহরণটা দেওয়ার দরকার তুললাম তাহলে প্রিয়া প্রিয়ে প্রিয়ম প্রিয়ে বসতম বেসন্যা মনহ অরবিন্দ আক্ষ দিদিক্ষেতাম <clears throat> হে অরবিন্দ আক্ষ আমার আজকে হৃদয় থেকে কেবল তোমাকে দেখতে ইচ্ছে আর কিচ্ছু ভাল লাগছে না যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে বলছে মাইন্ড ইট যেখানে বিভৎস ভয়ঙ্কর যুদ্ধ চলছে সেই সব জায়গায় দাঁড়িয়ে বিত্তাসুরে প্রার্থনা করছে ভগবানকে পারবেন সংসারে একটু ঝামেলা আসু ভগবান কোথায় গেল ভাগবত শ্রবণ কোথায় ও থাকে ওরম বলি থাকে হয়ে গেল এইরকম বিবৎস যুদ্ধ তার মধ্যে ভগবানের স্মৃতি বজায় রেখে দিয়েছেন তারপরে প্রার্থনা করছেন মম উত্তম শ্লোক জনেশ সক্ষম সংসার চক্র ভ্রমত সকর্মবি হে প্রভু নিজ কর্মফলেতে আমি যে যে জায়গায় ভ্রমণ করি আমার তোমার ওপর কোনো অভিযোগ নাই কিন্তু একটা কাজ করো তোমার যে নিজজন যারা তোমার ভক্ত তাদের সঙ্গে যেন আমার সম্বন্ধ করে দিও তারা যেন আমার ভালোবাসে আর তাদের সঙ্গে বন্ধুত্ব হয় মম উত্তম শ্লোক জনেশ সক্ষম সংসার চক্রে ভ্রমত সকরমভি তাতে কি হবে বলছেন তন্মায়া আত্মা আত্মজ দ্বারো গৃহেশু আসক্ত চিত্তস্ব ননাথ ভূয়াত তাতে কি হবে দেহ গেহ পুত্র পরিজন স্ত্রী পুত্র কোনোটার আমার আর আসক্তি থাকবে না কেন সাধু সঙ্গের দ্বারাই তো আসক্তি যায় ভজনের যদি ওই গুপ্ত কথাগুলো আনন্দ করি আদৌ সদ্যা ততহ সাধুসঙ্গ এইসব করতে করতে যদি দেয় তাহলে স্যার এইসব করতে করতে যদি আমি আজকে এগোতে থাকি সব গোপন কথা বেরিয়ে পড়বে স্বাস্থ্যকাররা কি বলেছেন সব বেরিয়ে পড়বে হ্যাঁ তাই তো সব কথা বেরিয়ে পড়বে কাজে সাধুসঙ্গ not a matter of joke বহু বহু ভগবান প্রসন্ন হলে এক একেবারে বিগলিত হৃদয় সাধুর দর্শন হয় অত সহজ না পয়সা দিয়ে সাধু পাওয়া যায় না ধনী ব্যক্তিগণ মূর্খ মূর্খ ব্যক্তি ধনী ব্যক্তিগণ স্পর্ধা করেন আস্ফলন করে এরকম ভাষা বলে এরকম ভাষা আমি তাদের মুখ দর্শন করতে চাই না আমাকে জোর করে মহারাজ আপনাকে ডেকেছে চল আর ছাড় আমার হাত যা তোরা আমি যাব না তার মুখ দর্শন কোনোদিন করব না যা তার কোটি টাকা নিয়েছে নরকে যাক আমার দেখার দরকার নেই যদি সঙ্গ হয় তো এই ডিভিডি আছে শুনতে বল একশো কুড়ি ঘন্টা একশো পঞ্চাশ ঘন্টা এই হাজার ঘন্টা দেড় হাজার ঘন্টা সব আছে যা এগুলো শুন আমার আমার সঙ্গে দরকার নেই কাউ যেদিন মানুষ হবে সেদিন আমার সঙ্গে দেখা সঙ্গ করে কি করবো ওরা অভিমান করে বলে এই তো আমি প্রণামী দিচ্ছি পাঁচশো টাকা করে কত সাধু চলে এসছে এইসব ভাষা শুনে আমি কপালে হাত দিই আজ যদি পরম পুজো কেশব গোস্বী মাছ বজায় থাকতেন তাহলে আমার পোয়া বাড়ো আমি তাহলে একটু খুব ভালো হতো পরম ওই কেশব গোস্বী মহারাজ আজ যদি পুকুর থাকতেন আমার রাজত্ব তাহলে আমি দেখাতাম কিন্তু আজ আমি একা কেউ আমার সঙ্গে নেই বই সন্ত গোস্বী মা শেষ পর্যন্ত আমার সঙ্গ দিয়েছেন তার চিঠি আছে শেষ পর্যন্ত বাবা তুমি এই কথাই বলবে তোমাকে যদি চলে যেতে পারে এই কথাই বলবে কোনো চিন্তা নেই অক্ষয় তবে সত্যে প্রতিষ্ঠিত থাকবে এই সব কথা তারা আজ জগতে নেই কিন্তু আমার হৃদয়তে আছেন তাদের বন্দনা করি তারা নেই বললে ভুল কথা তারা আছেন বলেই আমার জিউ ভাই এইসব সত্য কথাগুলো কীর্তিত হয়ে তারাই করাচ্ছেন এইভাবে মম উত্তম শ্লোক জনৈষু সক্ষম সংসার চক্র ভমত সকর্মবি নিজের কর্ম ফলে নিজ কর্ম গুণদোষে যে যে জন্ম পাই জন্মে জন্মে যেন তব গুণ গায় তোমার গুণ যেন তাহলে এইভাবে বলছেন দেবরাজ ইন্দ্র পাগল হয়ে গেছেন বলে কি দেখছি আমার সন্মুখে একটা অসুর বিভৎস অসুর সেই রকম ধরনের ভগবানের সব করছি হরে রাম রাম কীরকম ধরনের এক্সিলেন্ট ভজন সে করে থাকতে পারে so that he can speak সে কীরকম ধরনের ভজন করেছে যাতে এই প্রাণ সংশয় উপস্থিত যেখানে প্রাণ নিয়ে বাঁচার প্রশ্ন সেখানে দাঁড়িয়ে এরকম ভগবানের সব করছে এ তো সিদ্ধ এ তো সাধারণ কেউ আমি লজ্জিত হয়ে পড়লাম দেবরাজ ইন্দ্র লজ্জার সঙ্গে বলছেন লজ্জার সঙ্গে বলছেন অহো দানব সিদ্ধ অসি যশ্বতে মতির ইদৃশী আহা হে দানব তুমি তো সিদ্ধ কি করো তুমি সিদ্ধ হলে অহো দানব সিদ্ধ অসি যশ্বতে মতির ইদৃশী এই ধরনের মতি আমি তো কাউর কাছে দেখিনি আমি দেবরাজ ইন্দ্র কত দেখলাম এই সৃষ্টি কাউর মধ্যে তোমার মতো এরম দেখলাম আহা ভক্ত সর্বাত্ম ভক্ত সর্বাত্মনা আত্মনম সুহৃদম জগদীশ্বরম আর তুমি কি করেছ ভবান অতার্সিত মায়াম বৈ বৈষ্ণবীম জনমোহিনী আহা তুমি বৈষ্ণবী মায়া ভগবানের যে বৈষ্ণবী মায়া এটাকে তুমি পার হয়ে গেছ ভবান অতার্সিত মায়াম বই বই মানে নিশ্চিত পরিমাণে আমি জানলাম তোমার এই সব ভজনের যে পদ্ধতি কথায় দ্বারা জানতে পারছি ভবানম বলছে ভবান অতার্ষিত মায়াম বই বৈষ্ণবীন জনমহীন যে বৈষ্ণবী মায়া অনন্ত ব্রহ্মাণ্ডকে একেবারে জাদু করে রাখে অনন্ত ব্রহ্মাণ্ডকে হিপনোটাইজ করে জাদু যা যা যা দৌড়া দৌড়া দৌড়া গাদা গরুর মতো দৌড়া ভগবত মায়াতে সবাই মোহিত কেউ নেই ভগবত মায়ার বাইরে যিনি আছেন তিনি হচ্ছেন ভগবত তত্ত্ব বিজ্ঞানী জ্ঞাতা পুরুষ মহাপুরুষ তিনি ছাড়া আর কেউ বলছেন ভবান ভবান অতার্ষিত মায়াম বৈ বৈষ্ণবীম জনমোহিনীম যদ বিহায় অসুরম ভাবম মহাপুরুষতম গতা আরে তুমি তো অসুর দেহেতে রয়েছ আমি তো দেখতে পাচ্ছি আজকে তুমি মহাপুরুষ বলছেন যদ বিহায় অসুরম ভাবম মহাপুরুষতম গতা তুমি মহাপুরুষের পথ প্রাপ্ত হয়েছ কে তুমি আহা অবাক হয়ে বলছেন খলু ইদম মহদাশ্চর্যম ইয়দ রজহ প্রকৃতিস্তব বাসুদেব ভগবতী বলছেন সত্যাত্মনি দীরামতি আমি তো এরকম দেখিনি বাইরের দিকে তোমার রজতম ভাব আমি দেখি এই যে বলছে রজতম ভাব অথচ ভক্তি কি করে হয় বলে হ্যাঁ হয় এগুলো এক্সেপশনাল কেস যদি আপনি ভুল বুঝে যদি কেউ ভুল বুঝে ফেলে তাহলে তর্ম তাহলে তম রজগুণ থাকলে বোধহয় ভগবানকে পাওয়া যায় না পাওয়া যায় না এটা এক্সেপশনাল কেস এটা তমগুণের মধ্যে সে পড়ে গেছে স্বরূপের ধর্মে সে প্রতিষ্ঠিত হয়েছে একটা অভিশাপেতে হঠাৎ এইটা হয়েছে ঘটনাটা স্বরূপে সে প্রতিষ্ঠিত অলরেডি যার জন্য আমরা দেখব ইন্দ্র যখন দেবর্ষি নারদ বাচ্চা বয়সী যখন সিদ্ধি হলো না কাঁদছিলেন ভগবান এক একশো মুহূর্ত সময় এক সমান সামান্য সময়ের জন্য চোখের পলকের জন্য ভগবান দর্শন দিয়েছিলেন তখন কি হলো তখন কাঁদতে আরম্ভ করলেন হা কোথায় গেল আমি সেই রূপ দেখলাম অনন্য রূপ শ্যাম সুন্দর কোথায় গেল হাই হাই কাঁদতে তখন আকাশবাণী হলো আর এই জন্মে দেখতে পাবে না আমি তোমাকে খালি দর্শন দেখে প্রেরণা দেওয়ার জন্য এখানে কি বলা ছিল অপক্ষ যারা যারা যাদের তপস্যার দ্বারা ভজনের দ্বারা যাদের এই ত্রিগুণের রন্ধন হয় না ত্রিগুণ পরিপাক হয় না বোঝা গেল ত্রিগুণের পরিপাক অর্থাৎ ত্রিগুণকে কাটিয়ে দিয়ে গুণাতীত ভূমিকা না যেয়েছে তারা আমাকে লাভ করতে পারে না ভগবান বলে দিয়েছিলেন এই কথাটা পরিষ্কার আমি জানিয়েছিলাম হ্যাঁ সেখানে ভগবান বলেছিলেন দুর্দর্শ অহম কুযোগী নাম ভগবান বলেছিলেন দুর্দর্শ অহম আমি দর্শনের গোচর হই না দুর্দর্শ অহম কুযোগী নাম তোমার এখন যোগ পরিপক্ক হয় নাই তোমার এখনো পরি তুমি তো ভজন করে সেই যে সে পরিপক্ক অবস্থায় যাও নাই এখনো তুমি দর্শনীয় বিষয় হয় না তাহলে এ বৃত্তাসনের অভাব দেখে যদি বাইরের কেউ হরিকথা শুনতে আপনারা বসেন বলে ওই তো মারা বলছে পাওয়া যায় ওই যে বৃত্তাসুর পেয়েছে আমরা কেন পাবো না ভুল কথা এগুলো ভুল কথা বৃত্তাসুর অর্থে স্বরূপ স্বরূপে প্রতিষ্ঠিত এটা একটা এক্সেপশনাল কেস এক্সেপশনাল কেস অভিশাপ পেয়েছে এটা লীলা এর দ্বারা এই জন্যই প্রাপ্ত হয়েছেন খলু ইদম খলু ইদম ইন্দ্র বলছেন খলু ইদম মহদাশ্চর্যম যদ রজ প্রকৃতিস্তব বাসুদেব ভগবতী সত্যাত্মনি দিরামতি আহা সত্যি আশ্চর্য বিষয় রজতম প্রকৃতি রয়েছে তোমার এতে ভগবান বাসুদেবে এরকম দৃঢ়মতি এ কি করে হলো এখানে বিদ্যাসুর বারবার বলছেন ইন্দ্রকে এবার বজ্র চালাও বিদ্যাসুর অস্ত্র চালাচ্ছেন বিদ্যাসুরের বজ্রের দ্বারা বিদ্যাসুরকে একটা হাত কেটে দিয়েছেন একটা হাত কাটার পর একটা হাত দিয়ে লড়াই করছেন তারপর বিত্তাসুর দুটো হাত কেটে দিয়েছেন দুটো হাত কাটার পর এরকম মুখ দিয়ে লেলিয়া হা করে আগুন বেরোচ্ছে মুখ দিয়ে এইভাবে সবাইকে তারপর আস্তে আস্তে কী করলেন বৃত্তাসুর ইন্দ্রকে বারবার বলছেন তুমি চালাও বজ্র মারো এই বজ্র ব্যর্থ হবে না চালাও কেন বৃত্তাসুর চাইছে ওষুধ জনিটা ত্যাগ করে ভগবানের চরণে যাবে তাড়াতাড়ি বারবার বলছে মারো তারপর যখন শেষ বজ্র ছাড়লো তখন এরকমভাবে গলাটাকে আস্তে আস্তে কাটতে আরম্ভ করলো গলাটাকে গোল করে কাটতে কাটতে এক বছর সময় লেগেছিল গলাটা কাটতে এক বছর সময় কত বড় গলা ধীরে ধীরে হ্যাঁ, কাটতে কাটতে কাটতে কাটতে বৃত্তাসুর চলে গেলেন ভগবানের কাছে